সম্মানিত দিনী ভাই ও বোনেরা আল্লাহ সুবাহান আলা কোরআনুল করিমে সুরতুল বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত যে আয়াতটি সারা বিশ্বে প্রত্যেকটা মুসলিম দেশের প্রত্যেকটা মসজিদে আলোচনা হবে আল্লাহ সুবাহান তালা বলছেন ইয়া কুতিবা আলাইকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ সুবাহ বিশ্বাসীদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া হরফে নেদা ওহে বিশ্বাসীগণ ওহে ইমানদাররা ওহে মুমিনগণ যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ কুতিবা আলাইকুম শ্রিয়াম তোমাদের উপরে আমি এই শ্রিয়ামকে অবধারিত করে দিয়েছি অপরিহার্য করে দিয়েছি আবশ্যক করে দিয়েছি অর্থাৎ ফরজ করে দিয়েছি শুধু তোমাদের উপরে সিয়াম ফরজ করলাম না কামা কুতিবা আলাল্লাদিনা পূর্বেও তোমাদের পূর্ববর্তীদের উপরে এই সিয়ামকে ফরজ করা হয়েছিল এই সিয়াম থেকে তুমি অর্জন করবে তুমি আর্ন করবে লাল্লাকুন তাত্তাকুন তাকওয়া অর্জন করবে যেন তোমরা মোত্তাকি হতে পারো যেন তোমরা তাকুয়াবান হতে পারো যেন তোমরা পরহেজগার হতে পারো এই সিয়ামের সবচেয়ে বড় অর্জন হলো তাকোয়া আপনাকে মনে রাখতে হবে সম্মানিত উপস্থিতি সিয়ামের করণীয় বর্জনীয় হলো রমজানের করণীয় বর্জনীয় প্রথমে আলোচনা করছি করণীয় রমজান মাসের সবচাইতে বড় ইবাদত হলো এই সিয়াম এই সিয়াম পালন করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো নিয়ত করা সই প্রথম হাদিস ইন্নামাল আমাল বিনিয়া কাজ নির্ভর করে নিয়তের ওপরে একথা আমরা সকলেই জানি এখানে আপনাকে যেটি করতে হবে সেটি হলো নিয়ত করতে হবে সংকল্প করতে হবে ইচ্ছা করতে হবে নিয়ত করতে হবে না আল্লামা আব্দুল ইবনে বাস রহিমাহুল্লাহ তিনি বলেছেন আর নিয়া ওহিয়াল কষ্ট নিয়ত হচ্ছে সংকল্প করা ইচ্ছা করা আকাঙ্ক্ষা করা আর এটার স্থান হলো নিয়তের মাহাল হলো মহল হলো জায়গা হলো অন্তর ওহিয়াল কল্প কল্প হচ্ছে নিয়তের স্থান আপনাকে নিয়ত করতে হবে নিয়ত করতে হবে না এই জন্য আপনাকে সিয়ামের জন্য নিয়ত করতে হবে প্রথম কাজ